মুমিনগণ সফল কাম হয়ে গেছে যারা নিজেদের নামাজে বিনয় নম্র যারা অনর্থক কথাবার্তায় নির্লিপ্ত যারা জাকাত দান করে থাকে এবং যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না অতপর কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা সীমা লঙ্ঘনকারী হবে এবং যারা আমানত ও অঙ্গীকার সম্পর্কে হুঁশিয়ার থাকে এবং যারা তাদের নামাজ সমূহের খবর রাখে তারাই উত্তরাধিকার লাভ করবে তারা শীতল ছায়াময় উদ্যানের উত্তরাধিকার লাভ করবে তারা তাতে চিরকাল থাকবে আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি অতপর আমি তাকে শুক্রবিন্দুরূপে এক সংরক্ষিত আধারে স্থাপন করেছি এরপর আমি শুক্রবিন্দুকে জমাট রক্তরূপে সৃষ্টি করেছি অতপর জমাট রক্তকে মাংসপিণ্ডে পরিণত করেছি এরপর সেই মাংসপিণ্ড থেকে অস্থি সৃষ্টি করেছি অতপর অস্থিকে মাংস দ্বারা আবৃত্ত করেছি অবশেষে তাকে এক নতুন রূপে দাঁড় করিয়েছি নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ কত কল্যাণময় এরপর তোমরা মৃত্যুবরণ করবে অতপর কেয়ামতের দিন তোমরা পুনরুত্থিত হবে আমি তোমাদের উপর সপ্তপথ সৃষ্টি করেছি এবং আমি সৃষ্টি সম্বন্ধে অনবধান নই আমি আকাশ থেকে পানি বর্ষণ করেছি এবং আমি তা অপসারণ করলেও করতে পারি অতপর আমি তা দ্বারা তোমাদের জন্য খেজুর ও আঙ্গুরের বাগান সৃষ্টি করেছি তোমাদের জন্য এতে প্রচুর ফল আছে এবং তোমরা তা থেকে আহার করে থাকো এবং ওই বৃক্ষ সৃষ্টি করেছি যা সিনাই পর্বতে জন্মায় এবং আহারকারীদের জন্য তৈল ও ব্যঞ্জন উৎপন্ন করে এবং তোমাদের জন্য চতুষ্পদ জন্তুসমূহের মধ্যে চিন্তা করার বিষয় রয়েছে আমি তোমাদেরকে তাদের উদরস্থিত বস্তু থেকে পান করাই এবং তোমাদের জন্য তাদের মধ্যে প্রচুর উপকারিতা আছে তোমরা তাদের কতককে ভক্ষণ করো তাদের পিঠে ও জলযানে তোমরা আরোহণ করে চলাফেরা করে থাকো আমি নুহকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছিলাম সে বলেছিল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর বন্দেগী করো তিনি ব্যতীত তোমাদের কোনো মাবুদ নেই তোমরা কি ভয় করো না তখন তার সম্প্রদায়ের কাফির প্রধানরা বলেছিল এ তো তোমাদের মতোই একজন মানুষ বই নয় সে তোমাদের উপর নেতৃত্ব করতে চায় আল্লাহ ইচ্ছা করলে ফেরেস্তাই নাজির করতেন আমরা আমাদের পূর্বপুরুষদের মধ্যে এরূপ কথা শুনিনি সে তো এক উন্মাদ ব্যক্তি বই নয় সুতরাং কিছুকাল তার ব্যাপারে অপেক্ষা করো নুহ বলেছিল হে আমার পালন কর্তা আমাকে সাহায্য কর কেননা তারা আমাকে মিথ্যাবাদী বলছে অতপর আমি তার কাছে আদেশ প্রেরণ করলাম যে তুমি আমার দৃষ্টির সামনে এবং আমার নির্দেশে নৌকা তৈরি করো এরপর যখন আমার আদেশ আসে এবং চুল্লি প্লাবিত হয় তখন নৌকায় তুলে নাও প্রত্যেক জীবের এক এক জোড়া এবং তোমার পরিবার বর্গকে তাদের মধ্যে যাদের বিপক্ষে পূর্বে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের ছাড়া এবং তুমি জালিমদের সম্পর্কে আমাকে কিছু বলো না নিশ্চয়ই তারা নিমজ্জিত হবে যখন তুমি ও তোমার সঙ্গীরা নৌকায় আরোহণ করবে তখন বল আল্লাহর শকর যিনি আমাদেরকে জালিম সম্প্রদায়ের কবল থেকে উদ্ধার করেছেন আরও বল হে পালন কর্তা আমাকে কল্যাণকর ভাবে নামিয়ে দাও তুমি শ্রেষ্ঠ অবতারণকারী এতে নিদর্শনাবলী রয়েছে এবং আমি পরীক্ষাকারী অতপর অন্য এক সম্প্রদায় আমি তার স্থলাভিষিক্ত করেছিলাম এবং তাদেরই একজনকে তাদের মধ্যে রসুল রূপে প্রেরণ করেছিলাম এই বলে যে তোমরা আল্লাহর বন্দেগী করো তিনি ব্যতীত তোমাদের জন্য অন্য কোনো মাবুদ নেই তবুও কি তোমরা ভয় করবে না তার সম্প্রদায়ের প্রধানরা যারা কাফির ছিল পরকালের সাক্ষাৎকে মিথ্যা বলত এবং যাদেরকে আমি পার্থিব জীবনে সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছিলাম তারা বলল এ তো আমাদের মতোই একজন মানুষ বই নয় তোমরা যা খাও সে তাই খায় এবং তোমরা যা পান করো সেও তাই পান করে যদি তোমরা তোমাদের মতোই একজন মানুষের আনুগত্য করো তবে তোমরা নিশ্চিতরূপে ক্ষতিগ্রস্ত হবে সে কি তোমাদেরকে এই ওয়াদা দেয় যে তোমরা মারা গেলে এবং মৃত্তিকা ও অস্থিতে পরিণত হলে তোমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে তোমাদেরকে যে ওয়াদা দেওয়া হচ্ছে তা কোথায় হতে পারে আমাদের পার্থিব জীবনই একমাত্র জীবন আমরা মরি ও বাঁচি এখানেই এবং আমরা পুনরুত্থিত হব না সে তো এমন ব্যক্তি বই নয় যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করেছে এবং আমরা তাকে বিশ্বাস করি না তিনি বললেন হে আমার পালন কর্তা আমাকে সাহায্য কর কারণ তারা আমাকে মিথ্যাবাদী বলছে আল্লাহ বললেন কিছুদিনের মধ্যে তারা অনুতপ্ত হবে অতপর সত্য সত্যই এক ভয়ঙ্কর শব্দ তাদেরকে হতচকিত করল এবং আমি তাদেরকে বাত্তা তাড়িত আবর্জনা সদৃশ করে দিলাম অতপর ধ্বংস হোক পাপি সম্প্রদায় এরপর তাদের পরে আমি বহু সম্প্রদায় সৃষ্টি করেছি কোন সম্প্রদায় তার নির্দিষ্ট কালের অগ্রে যেতে পারে না এবং পশ্চাতেও থাকতে পারে না এরপর আমি একাদিক্রমে আমার রসুল প্রেরণ করেছি যখনই কোনো উম্মতের কাছে তার রসুল আগমন করেছেন তখনই তারা তাকে মিথ্যাবাদী বলেছে অতপর আমি তাদের একের পর এক ধ্বংস করেছি এবং তাদেরকে কাহিনীর বিষয়ে পরিণত করেছি সুতরাং ধ্বংস হোক অবিশ্বাসীরা অতপর আমি মুসা ও হারুনকে প্রেরণ করেছিলাম আমার নিদর্শনাবলী ও সুস্পষ্ট সনদ সহ ফিরাউন ও তার পরিষদ বর্গের কাছে অতপর তারা অহংকার করল এবং তারা উদ্ধত সম্প্রদায় ছিল তারা বলল আমরা কি আমাদের মতোই এই দুই ব্যক্তিতে বিশ্বাস স্থাপন করব অথচ তাদের সম্প্রদায় আমাদের দাস অতপর তারা উভয়কে মিথ্যাবাদী বলল ফলে তারা ধ্বংসপ্রাপ্ত হল আমি মুসাকে কিতাব দিয়েছিলাম যাতে তারা সৎ পথ পায় এবং আমি মরিয়ম তনয় ও তার মাতাকে এক নিদর্শন দান করেছিলাম এবং তাদেরকে এক অবস্থানযোগ্য স্বচ্ছ পানি বিশিষ্ট টিলায় আশ্রয় দিয়েছিলাম হে রসুলগণ পবিত্র বস্তু আহার করুন এবং সৎ কাজ করুন আপনারা যা করেন সে বিষয়ে আমি পরিজ্ঞাত আপনাদের এই উম্মত সব তো একই ধর্মের অনুসারী এবং আমি আপনাদের পালন কর্তা অতএব আমাকে ভয় করুন অতপর মানুষ তাদের বিষয়কে বহুধা বিভক্ত করে দিয়েছে প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ মতবাদ নিয়ে আনন্দিত হচ্ছে অতএব তাদের কিছুকালের জন্য তাদের অজ্ঞানতায় নিমজ্জিত থাকতে দিন তারা কি মনে করে যে আমি তাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে যাচ্ছি তাতে করে তাদেরকে দ্রুত মঙ্গলের দিকে নিয়ে যাচ্ছি বরং তারা বোঝে না নিশ্চয় যারা তাদের পালন কর্তার ভয়ে সন্ত্রস্ত যারা তাদের পালনকর্তার কথায় বিশ্বাস স্থাপন করে যারা তাদের পালনকর্তার সাথে কাউকে শরিক করে না এবং তারা যা দান করবার তা ভীত কম্পিত হৃদয়ে এ কারণে দান করে যে তারা তাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করবে তারাই কল্যাণ দ্রুত অর্জন করে এবং তারা তাতে অগ্রগামী আমি কাউকে তার সাধ্যাতির দায়িত্ব অর্পণ করি না আমার এক কিতাব আছে যা সত্য ব্যক্ত করে এবং তাদের প্রতি জুলুম করা হবে না না তাদের অন্তর এ বিষয়ে অজ্ঞানতায় আচ্ছন্ন এছাড়া তাদের আরও কাজ রয়েছে যা তারা করছে এমনকি যখন আমি তাদের ঐশ্বর্যশালী লোকদেরকে শাস্তি দ্বারা পাকড়াও করব তখনই তারা চিৎকার জুড়ে দেবে অদ্য চিৎকার করো না তোমরা আমার কাছ থেকে নিষ্কৃতি পাবে না তোমাদেরকে আমার আয়াতসমূহ শোনানো হতো তখন তোমরা উল্টো পায়ে সরে পড়তে অহংকার করে এ বিষয়ে অর্থহীন গল্প গুজব করে যেতে অতএব তারা কি এই কালাম সম্পর্কে চিন্তা ভাবনা করে না না তাদের কাছে এমন কিছু এসেছে যা তাদের পিতৃপুরুষদের কাছে আসেনি না তারা তাদের রসুলকে চেনে না ফলে তারা তাকে অস্বীকার করে না তারা বলে যে তিনি পাগল বরং তিনি তাদের কাছে সত্য নিয়ে আগমন করেছেন এবং তাদের অধিকাংশ সত্যকে অপছন্দ করে সত্য যদি তাদের কাছে কামনা বাসনার অনুসারী হতো তবে নভমণ্ডল ও ভূমণ্ডল এবং এগুলোর মধ্যবর্তী সবকিছুই বিশৃঙ্খল হয়ে পড়ত বরং আমি তাদেরকে দান করেছি উপদেশ কিন্তু তারা তাদের উপদেশ অনুধাবন করে না না আপনি তাদের কাছে কোনো প্রতিদান চান আপনার পালনকর্তার প্রতিদান উত্তম এবং তিনি রিজিক দাতা আপনি তো তাদেরকে সোজা পথে দাওয়াত দিচ্ছেন আর যারা পরকাল বিশ্বাস করে না তারা সোজা পথ থেকে বিচ্যুত হয়ে গেছে যদি আমি তাদের প্রতি দয়া করি এবং তাদের কষ্ট দূর করে দেই তবুও তারা তাদের অবাধ্যতায় দিশেহারা হয়ে লেগে থাকবে আমি তাদেরকে শাস্তি দ্বারা পাকড়াও করেছিলাম কিন্তু তারা তাদের পালন কর্তার সামনে নত হল না এবং কাকুতি মিনতিও করল না অবশেষে যখন আমি তাদের জন্য কঠিন শাস্তির দ্বার খুলে দেব তখন তাতে তাদের আশা ভঙ্গ হবে তিনি তোমাদের কান চোখ ও অন্তঃকরণ সৃষ্টি করেছেন তোমরা খুবই অল্প কৃতজ্ঞতা স্বীকার করে থাকো তিনি তোমাদেরকে পৃথিবীতে ছড়িয়ে রেখেছেন এবং তারই দিকে তোমাদেরকে সমবেত করা হবে তিনি প্রাণদান করেন এবং মৃত্যু ঘটান এবং দিবারাত্রির বিবর্তন তাঁরই কাজ তবুও কি তোমরা বুঝবে না বরং তারা বলে যেমন তাদের পূর্ববর্তীরা বলত তারা বলে যখন আমরা মরে যাব এবং মৃত্তিকা ও অস্থিতে পরিণত হব তখনও কি আমরা পুনরুত্থিত হব অতীতে আমাদেরকে এবং আমাদের পিতৃপুরুষদেরকে এই ওয়াদাই দেওয়া হয়েছে এটা তো পূর্ববর্তীদের কল্পকথা বই কিছুই নয় বলুন পৃথিবী এবং পৃথিবীতে যারা আছে তারা কার যদি তোমরা জানো তবে বলো এখন তারা বলবে সবই আল্লাহর বলুন তবুও কি তোমরা চিন্তা করো না বলুন সপ্তাকাশ ও মহা আরসের মালিক কে এখন তারা বলবে আল্লাহ বলুন তবু কি তোমরা ভয় করবে না বলুন তোমাদের জানা থাকলে বলো কার হাতে সব বস্তুর কর্তৃত্ব যিনি রক্ষা করেন এবং যার কবল থেকে কেউ রক্ষা করতে পারে না এখন তারা বলবে আল্লাহর বলুন তাহলে কোথা থেকে তোমাদেরকে জাদু করা হচ্ছে কিছুই নয় আমি তাদের কাছে সত্য পৌঁছিয়েছি আর তারা তো মিথ্যাবাদী আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেননি এবং তার সাথে কোনো মাবুদ নেই থাকলে প্রত্যেক মাবুদ নিজ নিজ সৃষ্টি নিয়ে চলে যেত এবং একজন অন্য জনের উপর প্রবল হয়ে যেত তারা যা বলে তা থেকে আল্লাহ পবিত্র তিনি দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী তারা যাকে শরিক করে তিনি তা থেকে ঊর্ধ্বে বলুন হে আমার পালন কর্তা যে বিষয়ে তাদেরকে ওয়াদা দেওয়া হয়েছে তা যদি আমাকে দেখান হে আমার পালন কর্তা তবে আপনি আমাকে গোনাহগার সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করবেন না আমি তাদেরকে যে বিষয়ের ওয়াদা দিয়েছি তা আপনাকে দেখাতে অবশ্যই সক্ষম মন্দের জবাবে তাই বলুন যা উত্তম তারা যা বলে আমি সে বিষয়ে সবিশেষ অবগত বলুন হে আমার পালন কর্তা আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি এবং হে আমার পালন কর্তা আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি যখন তাদের কারো কাছে মৃত্যু আসে তখন সে বলে হে আমার পালনকর্তা আমাকে পুনরায় দুনিয়াতে প্রেরণ করুন যাতে আমি সৎকর্ম করতে পারি যা আমি করিনি কখনই নয় এ তো তার একটি কথা মাত্র তাদের সামনে পর্দা আছে পুনরুত্থান দিবস পর্যন্ত অতপর যখন সিংগায় ফুৎকার দেয়া হবে সেদিন তাদের পারস্পরিক আত্মীয়তার বন্ধন থাকবে না এবং একে অপরকে জিজ্ঞাসাবাদ করবে না যাদের পাল্লা ভারী হবে তারাই হবে সফল কাম এবং যাদের পাল্লা হালকা হবে তারাই নিজেদের ক্ষতি সাধন করেছে এবং তারা দোজখে চিরকাল বসবাস করবে আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করবে এবং তারা তাতে বিভৎস আকার ধারণ করবে তোমাদের সামনে কি আমার আয়াতসমূহ পঠিত হতো না তোমরা তো সেগুলোকে মিথ্যা বলতে তারা বলবে হে আমাদের পালন কর্তা আমরা দুর্ভাগ্যের হাতে পরাভূত ছিলাম এবং আমরা ছিলাম বিভ্রান্ত জাতি হে আমাদের পালন কর্তা এ থেকে আমাদেরকে উদ্ধার করো আমরা যদি পুনরায় তা করি তবে আমরা গুণাহগার হব আল্লাহ বলবেন তোমরা ধিকৃত অবস্থায় এখানেই পড়ে থাকো এবং আমার সাথে কোনো কথা বলো না আমার বান্দাদের একদল বলত হে আমাদের পালন কর্তা আমরা বিশ্বাস স্থাপন করেছি অতএব তুমি আমাদেরকে ক্ষমা করো ও আমাদের প্রতি রহম করো তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু অতপর তোমরা তাদেরকে ঠাট্টার পাত্ররূপে গ্রহণ করতে এমনকি তা তোমাদেরকে আমার স্মরণ ভুলিয়ে দিয়েছিল এবং তোমরা তাদেরকে দেখে পরিহাস করতে আজ আমি তাদেরকে তাদের সবরের কারণে এমন প্রতিদান দিয়েছি যে তারাই সফল কাম আল্লাহ বলবেন তোমরা পৃথিবীতে কি পরিমাণ বিলম্ব করলে বছরের গণনায় তারা বলবে আমরা একদিন অথবা দিনের কিছু অংশ অবস্থান করেছি অতএব আপনি গণনাকারীদেরকে জিজ্ঞেস করুন আল্লাহ বলবেন তোমরা তাতে অল্প দিনে অবস্থান করেছ যদি তোমরা জানতে তোমরা কি ধারণা করো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না অতএব শীর্ষ মহিমায় আল্লাহ তিনি সত্যিকার মালিক তিনি ব্যতীত কোনো মাবুদ নেই তিনি সম্মানিত আরসের মালিক যে কেউ আল্লাহর সাথে অন্য উপাস্য ডাকে তার কাছে যার সনদ নেই তার হিসাব তার পালনকর্তার কাছে আছে নিশ্চয়ই কাফিররা সফল কাম হবে না বলুন হে আমার পালন কর্তা ক্ষমা করুন ও রহম করুন রহমকারীদের মধ্যে আপনি শ্রেষ্ঠ রহমকারী